ভাই ও বোনেরা আপনারা জেনেছেন হজ প্রশিক্ষণ এবছর দুই দিন আজকে প্রথম দিন আর আগামীকাল এই দুই দিন তো আজকের এটা হলো একটা ক্লাস এটা একটা প্রশিক্ষণের ক্লাস প্রশিক্ষণ মানে এটা ওই সুনির্দিষ্ট বয়ান না এটা হলো আমাদের হজের কার্যক্রমগুলা কিভাবে করব এই সংক্রান্ত যাতে সহি সুন্না অনুযায়ী নবী সাল্লাহ আলহি ওসাল্লাম যেভাবে হজ করেছেন সাহাবাই কালাম রদওয়ানুল্লাহ তালা মাইন যেভাবে হজ করেছেন আল্লাহ তালার নির্দেশ মোতাবেক হজ্জে বায়তুল্লাহর কাজগুলো যাতে আমরা সেভাবে করতে পারি এজন্য এটার প্রশিক্ষণ এটার আলোচনা অনেক ব্যাপক এই জন্য আমরা এই দুই দিনে শুধুমাত্র মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা কিছু ধারণা পেশ করব এর সাথে আপনাদের সাথে হজের মোয়াল্লেম থাকবেন গাইড থাকবেন তারা সবসময় নির্দেশনা দিবেন নিজেরাও সবসময় সহি বইপত্র যেগুলোতে সুন্না অনুযায়ী হজ করার নিয়ম কানুন পদ্ধতি লেখা আছে এরকম বইপত্র পড়াশোনা করবেন সাথে রাখবেন কারণ এগুলো সাথে না থাকলে বারবার না পড়লে আপনি একবার দুবার শুনলে এগুলো খেয়াল থাকে না অনেক সময় সব ঠিক আছে শুনছে না সব ঠিক আছে কিন্তু যখন সরাসরি করতে যাবেন দেখবেন যে ভুল করে বসে থাকবেন অনেককে আমরা দেখেছি যে আসলে জিনিসগুলো জানেন তারপরেও সেখানে ভুল করে এজন্য এগুলো বারবার পড়তে হবে বারবার যিনি গাইড থাকবেন অভিজ্ঞ গাইড ভালো আলেন তাদের সহবতে সবসময় থাকতে হবে তাদের নসিহত শুনতে হবে শোনার মাধ্যমে যাতে একেবারে সম্পূর্ণরূপে এখলাসের সাথে সুন্নত অনুযায়ী আমাদের হজ্জে বায়তুল্লাহটা হয় সেটা চেষ্টা করে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিত ভাই বোনেরা হজের একটি স্লোগান আছে একটু আগে আমাদের সম্মানিত ইমাম সাহেব সেই স্লোগানটি আপনাদেরকে তালকিন করাইয়েছেন কয়েকবার তিনবার আমাদেরকে পড়াইয়েছেন অনেক ভাই বোন এমনও আছে আমাদের দেশ থেকে হজে যান তালবিয়াটাও শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না তালবিয়াটা আর কিছু পারুক আর না পারুক কমপক্ষে এই তালবিয়াটা তো বিশুদ্ধ করে জেনে যেতে হবে কারণ এই তালবিয়াটাই হজের মূল শিক্ষা মানে হজ যেই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন ফরজ করেছেন আমাদেরকে যেই শিক্ষাটা রব্বুল আলমিন হজের মাধ্যমে দিতে চান সেই শিক্ষাটাই এই তালবিয়ার মধ্যে তো সেটাই যদি আমরা শুদ্ধ করে বলতে না পারি সেখানে গেলে ওই অনেকে বলে যে ভাই একজনের নেতৃত্ব দিয়ে স্লোগান দেন ওনার সাথে সাথে আমরা বলবো মানে একজন বলবে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক এটা শুনে বাকিরা সবাই বলবে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক এটা সুন্নতের খেলাফ এইভাবে জোরে জোরে একজনের নেতৃত্ব দিয়ে অন্যরা বলবে এটাতে অন্যদের জিকির আসকারের ব্যাঘাত ঘটে আমরা যদি ২০ জন পঁচিশ জন এরকম চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকি তো বাকি যারা আপনার আছে তাদের জিকির আসকারের মনোযোগ নষ্ট হয় ব্যাঘাত হয় আর নবী সাল্লা সাল্লাম সাহাবাইকেরাম এইভাবে একজনের ইমামতিতে দেন নাই প্রত্যেকেই তালবিয়া পাঠ করবে নিজেরটা নিজে পাঠ করবে বা একসাথে পাঠ করতে পারবে কিন্তু একজনের নেতৃত্ব দিবে আর অন্যরা বলবে এরকম না তবে তালিমের উদ্দেশ্যে শিক্ষার উদ্দেশ্যে আমরা এখানে যেটা সেটা হলো শিক্ষার উদ্দেশ্যে এটা শিক্ষার উদ্দেশ্যে বলা যাবে এই জন্য আমাদেরকে প্রথম কাজ হলো হজের এই তালবিয়াটা বিশুদ্ধ করে নেওয়া আমরা কয়েকবার একটু উচ্চারণ করি লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ লাভবাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক লব্বাইকা লব্বাইকা লব্বাইকা লা শারীকা লাকা ইন্নাল হামদা ইন্নাল হামদা ওয়ান নিমাতা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লাকাওয়াল মুলক লা শারিকা লাক লা শারিকা আচ্ছা এই তালবিয়াটা কখন থেকে কখন পড়তে হবে পুরা হজের মধ্যে কি খালি তালবিয়া পড়বেন আপনারা কিছু বলেন না দেখি ট্রেনিং এর মধ্যে তো কথা বলতে হবে এই তালবিয়াটাকে পুরা হজের বাড়ি থেকে বের হলে পড়া শুরু করবেন কখন থেকে কোন পর্যন্ত এটা বাড়ি থেকে বের হওয়ার সময় পড়া যাবে না তারপরে আপনি এহরামের কাপড় পরছেন প্রস্তুতি নিচ্ছেন সব করছেন তাও পড়া যাবে না এটা শুরু করবেন কোন সময় যখন হজ্জের ওমরার নিয়াত করবেন মানে যারা হজ্জে তামাত্ম করব আমরা এখানে তো ম্যাক্সিমাম ধরেন আমরা হজ্জে তামাত্ম করব। তো তারা যেই সময়ে ওমরার নিয়াত করবেন ওমরার নিয়াতটা কিভাবে হবে লাভবাইকা ওমরাতান লাভবাইকা ওমরাতান আর যদি কারো বদলি হজ করি তখন হবে লাভবাহিকা অমরাতান আন অমুক যার পক্ষ থেকে তার নামটা বলতে হবে এটা কখন বলতে হয় নিয়তটা কখন করতে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করার দরকার নেই নিয়তের সীমা হইল মিকাত পর্যন্ত মানে মিকাতের আগে নিয়ত করতে হবে অর্থাৎ আমরা যখন বিমানে যাব তখন কারনুল মানাজেল তাইফে একটা মিকাত আছে ওই মিকাতে পৌঁছার আগ দিয়ে ধরেন আধা ঘন্টা বিশ মিনিট আগে বিমানে ঘোষণা দিয়ে দিবে যে কিছুক্ষণের মধ্যে আমাদের মিকাত অতিক্রম করবে আপনারা হজের নিয়ত করেন এটা কয়েকবার ঘোষণা দিবে ওই ঘোষণা পাওয়ার পরে আপনি সেখানে নিয়ত করে নেবেন লাভবাইকা উমরাতা অথবা যদি আপনি মনে করেন যে ওই ঘোষণাটা কোন সময় চলে যায় আমি যদি ঘুমাই যাই বিমানের মধ্যে তাহলে আপনি বিমানে উঠে বিমানে বসেও নিয়ত করে ফেলতে পারেন তবে সবচেয়ে উত্তম হইল ওই মিকাত বরাবর মিকাতের কাছে গিয়ে সেখানে গিয়ে নিয়ত করা এই নিয়ত করার পরে তালবিয়া শুরু হবে এর আগে না অনেককে আমাদের দেশে দেখা যায় বাড়ি থেকে বের হইতে তালবিয়া শুরু মানে উনি হজে যাচ্ছেন এমন জোরে তালবিয়া শুরু হয়েছে স্লোগান যাতে পুরো গ্রামের মানুষ জানে যে উনি হজে যেতেছেন এটা সুন্নতের খেলাফ এই বাড়ি থেকে তালবিয়া শুরু হবে না নিয়াতের পরে তালবিয়া শুরু হবে এটা খেয়াল রাখবেন শেষ হবে কখন শেষ হবে বায়তুল্লাহর তাওয়াব শুরু করার আগে মানে বায়তুল্লাহ পৌঁছলেন পৌঁছে আপনি তাওয়াব করবেন এ তাওয়াপ শুরু করার আগ পর্যন্ত এই মাঝখানের জায়গাটার মধ্যে মানে নিয়াতের পথ থেকে শুরু করে তাওয়াফের আগ পর্যন্ত এই মাঝখানের সময়টায় তালবিয়া শুধু কি তালবিয়া পড়বেন আর কিছু পড়বেন না পড়তে হবে সবসময় চব্বিশ ঘন্টা তালবিয়া না কিছুক্ষণ তালবিয়া পড়বেন কিছুক্ষণ অন্যান্য জিকির করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আজিম سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله এরপর দরদ পড়বেন এই জিকিরগুলো ওগুলোও করবেন আর মাঝে মাঝে তালবিয়া বিশেষ করে কোনো দিকে উঠার সময় নামার সময় তালবিয়াগুলো বেশি পড়বেন বিমান থেকে নামতেছেন তাল বিয়া বেশি বেশি পড়বেন গাড়িতে উঠতেছেন তাল বিয়া বেশি বেশি পড়বেন তারপরে গাড়ি উঁচু জায়গার দিকে উঠতেছে তাল বিয়া বেশি বেশি পড়বেন নামতেছে তাল বিয়া পড়বেন এভাবে তাওয়াব পর্যন্ত তাল বিয়া চলতে থাকবে এটা হলো প্রথম দফায় এরপরে তাওয়াপ শুরু হয়েছে তাল বিয়া আর নাই বন্ধ হয়ে গেছে দ্বিতীয় দফায় আরেকবার শুরু হবে কারণ হজ্জে তামাত্মটা দুই ভাগে বিভক্ত প্রথম ভাগ হলো উমরা দ্বিতীয় ভাগ হলো হজ কিন্তু এই উমরাটা আলাদা কোনো উমরা না এই উমরাটাও হজ কারণ এই উমরাটা হজের মাসের ওমরা হজের মাস কয়টা তিনটা সাওয়াল জিলকত জিলহজ জিলহজের দশ তারিখ পর্যন্ত এটাকে বলা হয় আশহরুল হজ হজের মাস এই হজের মাসে যত উমরা করবেন এগুলো হজ আর হজের তামাত্তর দুইটা ফাট একটা ওমরা একটা হজ দুইটা মিলে হজ্জে তামাত্ম এই জন্য এটা কিন্তু আলাদা উমরা না আপনি হজ করছেন হজর ভিতরে ওমরা করছেন তার অর্থ এই নয় যে আপনি ওমরা করছেন আপনি ওমরা করেন নাই ওমরা করতে হলে পরবর্তীতে আপনি আলাদা উমরার নিয়তে যাইতে হবে এটা হজের অংশ হজের পার্ট আচ্ছা এখানে প্রথম অংশ করে আপনার তালবিয়া শেষ দ্বিতীয় অংশের তালবিয়া শুরু হবে আবার যেদিন আটে জিলহজ অর্থাৎ সাতে জিলহজ রাত্রে বইপত্রে দেখবেন আটে জিলহজ কিন্তু বাস্তবে মিলবে না বাস্তবে হইল সাতে জিলহজ রাত্রে সাতে জিলহজ রাত্রে আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবে কোথায় মিনা কিন্তু বইপত্রে সব জায়গায় লেখা আছে আট তারিখ ফজর মক্কা মোকার মসজিদে হারামে আদায় করে তারপরে মিনা রওনা দিবেন কিন্তু আট তারিখ ফজরে আপনি দেখবেন যে মিনায় পৌঁছে গেছে সাত তারিখ রাত্রে নিয়ে যাবে রাত বারোটার পরে নামা শুরু হয়ে যায় তাহলে এই ওখানে হোটেল থেকে বের হওয়ার সময় হজের নিয়ত হবে লাভবাইকা হাজ্জান হজের নিয়তটা হবে লাভবাইকা হাজ্জান আর বদলি হজ হলে লাভবাইকা হাজ্জান আম অমুক যার পক্ষ থেকে বদলি হজ তার নামটা এরপরে তালবিয়া শুরু হবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক শুরু হয়ে যাবে তখন থেকে কোন পর্যন্ত মিনাতে থাকবেন আট তারিখ মিনাতে তালবিয়া চলতে থাকবে নয় তারিখে থাকবেন আরাফার ময়দানে সেখানেও তালবিয়া চলতে থাকবে নয় তারিখ রাত্রে থাকবেন মজদালিফা সেখানেও তালবিয়া চলতে থাকবে দশ তারিখ সকালবেলা জামারায় ফাতর মারতে আসবেন এই জামারায় পৌঁছা পর্যন্ত তালবিয়া চলতে থাকবে যখন জামারায় ফাতর মারতে আসবেন তালবিয়া শেষ এবার বুঝতে পারছেন তালবিয়া হজেরটা হইল নিয়াতের পর থেকে শুরু করে জামারায় পৌঁছা পর্যন্ত জামারা বুঝছেন তো যেখানে পাথর মারে আমাদের দেশে কয় শয়তানের পাথর মারতেছে এখানে শয়তানও না কিছু না এগুলোর নাম হলো জামারা এটা আল্লাহর একটা হুকুম আল্লাহর একটা বিধান অত্যন্ত নম্র ভদ্র অনুগত হয়ে এই পাথরগুলো জামারা নিক্ষেপ করতে হবে তো এই জামারা পর্যন্ত পৌঁছা পর্যন্ত তালবিয়া তালবিয়ার সীমানা হলো এটা জামারা তিনটা যে ওইটা আমরা বলবো প্রশিক্ষণের মধ্যে আসবে না আসলে প্রশ্ন পরে করবেন হ্যাঁ প্রশ্ন পরে পরে এখন প্রশ্ন করা যাবে না জি আচ্ছা প্রথমে আসি আমরা হজে যাওয়ার আগে এখন আমাদের করণীয় কি হজে যাওয়ার আগে প্রস্তুতি কি এক নম্বরে তারপরে আমরা যখন হজে রওয়ানা দিব তখন রাস্তায় আমাদের করণীয় কি মক্কায় পৌঁছার পরে আমাদের করণীয় কি অর্থাৎ আমাদের আজকের আলোচনা হবে আটে জিলহজের আগ পর্যন্ত কালকে শুরু হবে আটে জিলহজ থেকে হজের অংশ মানে আজকে হলো উমরার অংশ প্রথম অংশ কালকে হবে ইনশাল্লাহ হজের অংশ তাহলে আমরা এখন করণীয় কি এখন যে আপনার সামনে ইনশাল্লাহ হজ ফ্লাইট শুরু হবে তার আগ পর্যন্ত আমাদের করণীয় কি তার আগেও কিছু করণীয় আমাদের আছে এক নম্বর করণীয় আমাদের আকিদা বিশুদ্ধ করতে হবে আমাদের ইমান আমাদের আকিদা এটাকে বিশুদ্ধ করা লাগবে তাহলে কি আমাদের আকিদা কি অশুদ্ধ নাকি আমাদের আকিদার মধ্যে কিছু সেরেক মিশ্রিত আছে কিছু কুফর মিশ্রিত আছে এই সেরেক আর কুফর যদি আকিদার মধ্যে মিশ্রিত থাকে আমি আপনি একশোবার হজ করলেও কোনো কাজ হবে না কারণ সমস্ত এবাদত কবুল হইতে হইলে মূল শর্ত হইল ইমান বিশুদ্ধ হইতে হবে ইমান সেরেক মুক্ত হইতে হবে ইমান কুফর মুক্ত হইতে হবে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমে বলছেন আল্লাহ আমানু ওয়ালাম ইমান বিজুলমিন আমনু যারা ঈমান এনেছে ওয়ালাম বিজুলমিন তাদের ইমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই ইমানের ভিতরে শেরেক মিশ্রিত হয় নাই এরাই হলো হেদায়ত প্রাপ্ত এরাই হলো নিরাপত্তার অধিকারী সুহান আল্লাহ অর্থাৎ ইমানের সাথে যদি সেরেক মিশে যায় তাহলে বরবাদ তাহলে হেদায়তের উপরে থাকা যাবে না তাহলে হজ একটি শরীয়তের গুরুত্বপূর্ণ এবাদত ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন এটা আদায় করার আগে আমার ইমানটাকে সেরেক মুক্ত করতে হবে সেরেক এমন এক জিনিস এটার দ্বারা সমস্ত আমল বরবাদ হয়ে যায় সৌরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহাক বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা সমস্ত নবীদেরকে আল্লাপাক ওহিনাজিল করে বলছেন সেরেক করলে তোমার সব আমল বরবাদ তাহলে সেরেক করলে হজ বরবাদ আবার কুফর থাকলেও সমস্ত আমল বরবাদ হয়ে যায় আল্লাহাক বলেন ওয়ামাইয়াকুর ফাকাদ হাবে তা আমালো কোনো ব্যক্তি যদি কুফর করে ইমান আনার পরে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ইমানের ভিতরে বিশ্বাসের দিক থেকে অথবা আমলের দিক থেকে যদি কোনো সেরেক থাকে কুফর থাকে এইটাকে মুক্ত করতে হবে অর্থাৎ সেরেক কুফরটা হলো ভাইরাস এই ভাইরাস যদি আমাদের ইমানের মধ্যে থাকে এটাকে ক্লিন করতে হবে একেবারে পরিষ্কার করে নিতে হবে ইমানকে বিশুদ্ধ করতে হবে এটা এক নম্বর কাজ দুই নম্বর কাজ হজে যাওয়ার উদ্দেশ্য নিয়াত পরিষ্কার করতে হবে হজে যাওয়ার উদ্দেশ্য কি বলেন তো দেখি নিয়ত কি উদ্দেশ্যে আমরা হজে যাব যে হ্যাঁ। একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আর বাড়ি থেকে রওনা দিব আল্লাহর ঘরের উদ্দেশ্যে বায়তুল্লাহর উদ্দেশ্যে হজটা হলো বায়তুল্লাহ কেন্দ্রিক আল্লাহর ঘর কেন্দ্রিক আর নিয়ত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে দেখানো কাউকে শোনানো এগুলো হজের মূল লক্ষ্য উদ্দেশ্য এই জন্য নবী সাল্লি সাল্লাম হজের নিয়াত করার পরে একটা দোয়া বলতেন আল্লাহ হাদিহি হাজাতুন হে আল্লাহ এই হজ লা রিয়া আফিহা এর ভিতরে কোনো রিয়া নাই মানে কোনো মানুষকে দেখানো আমার উদ্দেশ্য নয় ওয়ালা সোমা কোনো মানুষকে শোনানো আমার উদ্দেশ্য নয় কিন্তু এখন দেখা যায় আমাদের অনেক ভাই বোন হজে গেলে খালি ছবি তোলে তারপরে সেলফি তোলে তাওয়াপ করতেছে একবারে লাইভ দিয়ে রাখছে বাড়িতে স্ত্রীকে দেখাইতেছে লোকজনকে দেখাইতেছে দেখো আমি আল্লাহর ঘরে তাওয়াপ করতেছি শয়তানের পাথর মারে এক হাতে পাথর মারে আর এক হাতে মোবাইল দড়ি ভিডিও করতেছে পাথর মারতেছে তাহলে নিয়তের বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে নিয়তের মধ্যে বলতেছি এটা লা রিয়া আফিহা আমি কাউকে দেখানোর জন্য করতেছি না কাউকে শোনার জন্য মানুষকে দেখাইতেছি আমি এখানে এই জন্য এই জাতীয় কাজ পরিহার করতে হবে ছবি তোলা সেলফি তোলা ওখানে এগুলো টোটালি বন্ধই রাখতে হবে মোবাইল থেকে দূরে থাকতে হবে যতটুকু না হইলে নয় বাড়িতে একটু খোঁজখবর দিতে হবে যে আমি সুস্থ আছি ভালো আছি এতটুকু যথেষ্ট এর বাহিরে গল্প গুজব করে করে মোবাইলে সময় কাটানোর জন্য ফেসবুক দেখার জন্য এগুলো তো সারা জীবনে দেখতেছে কিন্তু এই চল্লিশ বিয়াল্লিশ দিন এগুলো থেকে মুক্ত থাকে খালেস আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলা এজন্য এটাকে আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টের কাজে ব্যয় করব তাহলে আমার নিয়াত বিশুদ্ধ হইতে হবে কাউকে শোনানো কাউকে জানানো তাহলে আপনার হজরাওয়ানা দেওয়ার আগে গরু জবাই করে খাওয়াইতে হবে নাকি না গ্রামের মানুষ জানবে কিভাবে এলাকার মানুষ জানবে কিভাবে আমি হজে যাইতেছি এলাকার মানুষ জানা জরুরি বিষয় না এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহ জানলেই হইল হ্যাঁ এটা এই নিয়ত এখলাস থাকতে হবে তিন নম্বরে যে জিনিসটি থাকতে হবে সেটি হলো আমার প্রত্যেকটা আমল প্রত্যেকটা হজের কাজ নবী সাল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী হতে হবে কারণ নবী সাল্লাম বার বার বিদায় হজে বলছেন খুজু আন্নি মানা শেখাকুম খুজু আন্নি মানা শেখাকুম আমি কিভাবে কোন কাজটা করতেছি ভালো করে দেখে নাও কেয়ামত পর্যন্ত সবাই যেন এই কাজগুলো এইভাবেই করে তাহলে সুন্নতের বিপরীত যদি আমি কোনো কাজ করি হজের মধ্যে সেটা আল্লাহ কবল করবেন না বান্দার হক যদি থাকে চার নম্বর কাজ বান্দার হক যদি আমার কাছে থাকে বান্দার হকগুলো এই হজে যাওয়ার আগে ফেরত দিতে হবে বান্দার হক বান্দার থেকে সুদ খাইছি সুদগুলো ফেরত দিয়ে দিতে হবে কারণ হজে গেলে আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহর হকের বিষয়গুলো আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার হকের গুলো আল্লাহ মাফ করবেন না এজন্য বান্দার হকের গুলো বান্দার থেকে মাপ নিতে হবে সুদ খেয়েছি যার যার থেকে সুদ খেয়েছি তারে ফেরত দিয়ে তার থেকে মাপ নিতে হবে ঘুষ খেয়েছি যার থেকে খেয়েছি তাকে ফেরত দিয়ে তার থেকে মাপ নিতে হবে তারপরে বোনের জায়গা জমিন ঠিক মতো দিই নেই ভাইয়ের দিই নেই ছাঁচার দিই নেই পুকুর দিই নেই আত্মীয় স্বজনের দিই নেই অন্যের টাকা মেরে খেয়ে ফেলছি জুলুম করছি এই সব বান্দার হকগুলো হজে যাওয়ার আগে ফেরত দিতে হবে এটা হজের তাও আবার একটা গুরুত্বপূর্ণ অংশ হক নষ্ট করছি বান্দার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রব্বুল্লা আলমিন মাফ করবেন না এগুলো হলো আমাদের হজে যাওয়ার আগের করণীয় বিষয় এবার আসি আমরা যখন হজে যাওয়া শুরু করব তখন আমাদের কাজ কি হবে যখন আমাদের ফ্লাইট তারিখ হবে আমরা রওনা দিব বাড়ি থেকে তখন বাড়িতে কিছু প্রস্তুতিমূলক কাজ আছে প্রথম কাজ হলো আমার এহরামের জন্য আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া মানে আমার ওমরা অর্থাৎ প্রথম অংশ তো হবে ওমরা দ্বিতীয় অংশ আট তারিখ থেকে হওয়া শুরু হবে আঠাশ দিন থেকে <clears throat> এই ওমরার জন্য তিনটা কাজ করতে হবে এহরাম তাওয়াফ সাফা মারোয়া সাই এরপরে মাথা মুন্ডন করে আমি হালাল হয়ে যাব তাহলে তিন কাজের প্রথম যে কাজটা সেটা হলো এহরাম এই এহরামটা আমি কিভাবে করব এরামের জন্য বাড়ি থেকে কিছু প্রস্তুতি নিয়ে যাব বাড়িতে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া অর্থাৎ নখ কাটা তারপরে গোপগুলা ছোট করা তারপরে শরীরের বিভিন্ন স্থানে পশমগুলো পরিষ্কার করে নেওয়া যেগুলো যেগুলো করা সন্ন্যত এই কাজগুলো প্রথমে করে নেওয়া তবে আবার দাঁড়ি কাটা যাবে না যে এই কদিন তো কাটতে পারবো না এখন ভালো করে কাটে নিয়ে এই কাজ করা যাবে না এটা হজের আগেও হারাম হজের পরেও হারাম তবে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আল্লাহর ঘরের মেহমান হিসাবে কবুল করছেন এবারেই নিয়ত করে ফেলবেন যে আর কাটমো না যা করে ফেলছি যা কেটে ফেলছি আল্লাহর কাছে তবা করব আল্লাহ যাতে মাফ করে দেন এই হারাম কাজ কবিরা গুণা করে ফেলছি একবার দুবার না অসংখ্যবার কবিরা গুণাটা করছি হারাম কাজটা তাহলে এই এই সুযোগে ভাবে তবা করে ফেলবো যাতে হজ উপলক্ষে চল্লিশ দিন কাটবো না এরপর আর মৃত্যু পর্যন্তই কাটবো না একসাথে তবা হয়ে যাবে আর বাকি যেগুলো কাটা সুন্নাত সেগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হব দ্বিতীয় কাজ ভালো করে উত্তম রূপে গোসল করব। এহরামের জন্য গোসল করাটা সুন্নত বাড়িতে গোসল করে নিব গোসল করে সুগন্ধি লাগাবো একেবারে মাথার মাথার মধ্যে দাড়ির মধ্যে তারপর শরীরে ভালো করে সুগন্ধি লাগাবো কারণ এহরাম শেষ হওয়া পর্যন্ত সুগন্ধি ব্যবহার করা যাবে না এজন্য এহরামের কাপড় পরার আগে সুগন্ধি লাগাই নেবেন এই সুগন্ধি যদি কিছু এহরামের কাপড়ের মধ্যেও লাগে অসুবিধা হবে না এটা হলো তিন নম্বর কাজ এরপরে চার নম্বর কাজ হলো শরীরের স্বাভাবিক কাপড় চোপড়গুলো খুলে এহরামের দুই টুকরা কাপড় পরিধান করা সেটা আমাদের ট্রেনিংয়ে দেখাই দেওয়া হবে কিভাবে পরবেন নিচেরটা লুঙ্গির মতো না এটা পরার একটু আলাদা সিস্টেম আছে এটা প্র্যাকটিক্যাল দেখাই দেওয়া হবে আপনাদেরকে আগামীকাল তো ওইভাবে এহরামের কাপড়টা নিচে পরবেন আর উপরে গায়েরটা এর বাইরে গেঞ্জি জাঙ্গা শরীরের কোনো কিছুই আর থাকা যাবে না শুধু এই দুইটা কাপড় ছাড়া মাথায় কিছু থাকা যাবে না এই দুইটা কাপড়ে থাকবে এর বাহিরে এই দুইটাকে সংরক্ষণ করার জন্য কিছু জিনিস যেমন বেল্ট পরা যাবে বা গড়ি পরা যাবে এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে চশমা পরা যাবে এগুলো রাখা যাবে কিন্তু এহরাম অবস্থায় মুখে আপনার মাস্ক ব্যবহার করা এগুলো ঠিক না মুখ খোলা থাকবে কোনো কিছুই মানে মাথা মুখ এগুলো ঢাকা যাবে না এবং বিমানের মধ্যেও যখন ঘুমাইবেন তখন কম্বল দিয়ে পুরা ঢেকে ফেলা যাবে না খেয়াল রাখতে হবে যে আমার পুরো শরীর মাথা ঢাকা যাবে না এটা সবসময় এবং ওখানেও হজের মধ্যেও এহরাম অবস্থা যখন ঘুমাইবেন খেয়াল রাখবেন যে একবার মাথা যাতে না ডাকে গলা পর্যন্ত ডেকে রাখবেন আচ্ছা এই কাজগুলো প্রস্তুতি নিয়ে আর মা বোনদের জন্য ওই পরিষ্কার পরিচ্ছন্নতা গোসল এই দুইটা হবে কিন্তু সুগন্ধি হবে না সুগন্ধি লাগানো যাবে না আর তাদের কোনো এহরামের কাপড় নেই স্বাভাবিক যে কাপড়গুলো সুন্নতের সুন্নত রক্ষা করে হেজাব রক্ষা করে এইগুলোই তাদের জন্য এহরামের কাপড় তবে শর্ত হলো মুখমণ্ডল এবং হাতের কবজি একেবারে কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যাবে না তবে তার অর্থ এই নয় একবার হেজাবও পালন করা যাবে না বেপর্দা হয়ে যাবে এরকম না পর্দা রক্ষা করবেন কিন্তু এগুলোকে একেবারে আবদ্ধ করে রাখবে না আচ্ছা এরপরে গেলেন এয়ারপোর্টে বিমানে গেলেন বিমানে উঠলেন যখন নিয়ত করার সময় হবে তখন নিয়ত করতে হবে নিয়তটা তো আমরা বলছি কিভাবে হবে লাভবাহিকা অমরাতান একবার সহজ দুটা শব্দ লাভবাহিকা অমরাতান আর হজেরটা লাভবাহিকা হাজার হজের সময় খালি হজ অমরার সময় অমরা তবে খেয়াল রাখতে হবে অনেক ভাই কি করে হজে গিয়ে খালি উমরা করে মানে প্রথম উমরা করার পরে মাঝখানে আরো তো বিশ পঁচিশ দিন থাকে ৩০ দিন থাকে এই সময় বসে থাকি কি করবো তো প্রতিদিন উমরা করে এরকম অনেক ভাই বোনকে আমাদের দেশে দেখা যায় আয়সা মসজিদে যায় আর হেরাম করে আসে আসে প্রতিদিন উমরা করে একটা বাপের জন্য করে মায়ের জন্য করে ভাইয়ের জন্য করে আত্মীয় স্বজনের জন্য করে দেশে আসে সবাইকে বলে ভাই তোমার জন্য উমরা করে আসছি এই অমুক ভাই তোমার জন্য উমরা করে আসছি স্ত্রীর জন্য উমরা করে আসছি এই জাতীয় কাজ করা যাবে না এটা খেয়াল রাখবেন ওমরা শুধু হজের যে ওমরাটা এটাই ওমরা এর বাহিরে আর ওমরা হবে না তবে যদি মদিনা যান মাঝখান দিয়ে মদিনা থেকে এসে ইচ্ছা করলে আরেকটা ওমরা করতে পারে ইচ্ছা করলে না করলেও পারবে কিন্তু মাঝখান দিয়ে খালি আশা মসজিদে গিয়ে গিয়ে ওমরা করা যাবে না কেন যাবে না ওমরার শর্ত হলো আপনার মিকার থেকে এহরাম বাঁধতে হবে আপনার আমার মেকাত আয়সা মসজিদ না আমার আপনার মেকাত হলো ইয়ালামলাম জোল হোলাইফা কারণুল মানাজল এগুলো হলো আমাদের মেকাত আয়সা মসজিদটা তিন শ্রেণীর মানুষের জন্য মেকাত যারা মক্কার স্থায়ী বাসিন্দা এদের জন্য মেকাত এরা উমরা করতে চাইলে হারামের বাহিরে গিয়ে সেখান থেকে আসবে যারা মক্কার স্থায়ী বাসিন্দা না কিন্তু একামা পাইছে সেখানে থাকার জন্য কারণ বাংলাদেশে যারা ওখানে চাকরি বাকরি করেন তাদেরকে সরকার থাকার জন্য একামা দিচ্ছেন তারা আমরা করতে চাইলে হারামের বাহিরে গিয়ে সেখান থেকে আসবেন আর তৃতীয় হলো কোনো মহিলা ওমরার এহরাম করছেন ওমরার নিয়ত করছেন করার পরে তিনি অসুস্থ হয়ে গেছেন হায়েজ হয়ে গেছে তাহলে তিনি এহরাম ভেঙ্গে ফেলবেন ভেঙ্গে তিনি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন মক্কাতে তারপরে সুস্থ হবেন তিনি ওই আয়সা মসজিদ বা জিয়ার রানা হারামের বাহিরে গিয়ে উনি আবার নতুন করে এহরামের নিয়ত করে এসে আমরা করবেন কিন্তু হজের পরে কোনো মহিলা অসুস্থ হলে এহরাম বাঙ্গা যাবে না মানে আট তারিখে হজের নিয়ত করছেন নয় তারিখে উনি অসুস্থ হয়ে গেছেন এহরাম বাঙ্গা যাবে না উনি হজের সব কাজ করবেন খালি তাওয়াপ করবে না তাওয়াপ ছাড়া বাকি হজের যত কাজ আছে সব কাজ করবেন উনি মিনায় যাবেন আরাফায় যাবেন মুজদালিফে যাবেন জামানায় পাথর মারবেন সাবা মারবা সাই করবেন কোরবানি করবেন সব করবেন শুধুমাত্র তাওয়াবটা হবে না তাওয়াবটা সুস্থ হওয়ার পরে কিন্তু এখন দেখা গেল কোনো কারণে তিনি সুস্থ হওয়ার আগে উনি ফ্লাইট কিন্তু ফরজ তাওয়াব করতে পারেন নাই তিনি কি করবেন তিনি এই অবস্থায়ও ফরজ তাওয়াব করতে পারবেন শুধুমাত্র ফরস্তাবাব এবং তার আর বিদায়ী তাওয়াফ করা লাগবে না তিনি ফরস্তাবাব করলে এক তাওয়াফের দুই তাওয়াফ হয়ে যাবে ফরজ হয়ে যাবে বিদায়ী তাওয়াফ হয়ে যাবে আর ফরজ করে ফেলছেন এরপরে তিনি অসুস্থ হয়ে গেছেন উনি আর বিদায়ী তাওয়াফ করা লাগবে না উনি তাওয়াফবিহীন দেশে চলে আসবে পরে মাসাল্লাটা পরে তাহলে আমরা যে কথাটা বললাম আমরা বিমানের মধ্যে আমরা নিয়াত করব লাভবাহিকা উমরাতান এরপরে তালবিয়া পড়া শুরু হবে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আলা সারে খেলা কালাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নির্মাতা লাকাওয়াল মুল্ক লা সারে খেলা তালবিয়া চলতে থাকবে এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে আমরা মক্কা পৌঁছা পর্যন্ত হোটেলে পৌঁছা পর্যন্ত তালবিয়া চলতে থাকবে হোটেলে পৌঁছে আমরা যে কাজটা করব সেটা হলো যেই এহরামের কাপড়টা বাড়ি থেকে পরে গেছি এটা যাইতে যাইতে আপনার ঘাম লাগছে টয়লেটে গেছেন সেখানে হয়তো প্রস্রাবে সিটা দিটা পড়তে পারে কারণ টয়লেটগুলো আমাদের যারা হজে যান অধিকাংশ ভাই বোন থাকেন আমাদের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ তারা এই এই আপনার টয়লেটগুলো ব্যবহার ভালোভাবে জানেন না এগুলো প্রথমে উঠার পরে নষ্ট করে ফেলার টয়লেটগুলো একেবারে মানে পুরা নষ্ট এখানে যাই ব্যবহার করার উপযোগী থাকে না তাহলে এখানে গিয়ে আপনি দেখা গেছে ওইভাবে হয়তো না পাকে লেগে যেতে পারে এজন্য সেখানে গিয়ে উত্তম হলো আপনি এটা খুলে আরেক সাইড যেটা নিয়ে যাবেন নতুন সেটা পরে আল্লাহ করে দেবেন কারণ আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদামা খুজু ইন্দা করলে মসজিদ হে বানি আদম আমার মসজিদে আমার ঘরে আসতে জিনাত সৌন্দর্য গ্রহণ করে আমার মসজিদে আসো মোর্শেকেরা ওই যুগে উলঙ্গ হয়ে তাওয়াপ করতো এই জন্য আল্লাহ বলছেন তো আমার ঘরে আসতে হলে সুন্দর পোশাক পরিধান করে আসা তো এই জন্য ভালোটা পরে যেটা ব্যবহার হয় নাই সাথে নিয়ে গেছেন সেটা পরে বায়তুল্লাহ যাবেন আচ্ছা হোটেলে পৌঁছার পরে আমরা গোসলও করতে পারি তবে সুগন্ধিযুক্ত কোনো সাবান ব্যবহার করা যাবে না এমনি সাধারণ একটু পানি দিয়ে গোসল করে নিন আর চুল দাড়ি এহরাম অবস্থায় নাচ টানোই ভালো কারণ আজটাইতে গেলে পড়ে যেতে পারে এজন্য আর এই অবস্থায় উস্কো খুস্কো থাকাটাই ভালো এহরাম অবস্থায় আচ্ছা এখান থেকে আমি ড্রেস চেঞ্জ করে তবে আবার ওই গোসল করতে যাই এহরামের কাপড় খুলে দিয়ে পরা যাবে না মানে এহরামের কাপড় যেটা আছে এটা খুলে আর একটা ফর্ম মাঝখানে অন্য কিছু না আর অন্য কোনো ড্রেস ব্যবহার করা যাবে না কোনো সুগন্ধি লাগানো যাবে না তারপরে কোনো প্রাণী এই এই সময় হত্যা করা যাবে না কোনো গাছের পাতা এগুলো ছিঁড়া যাবে না এইসব বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর স্বামী স্ত্রী যদি হজে যান তো সবচেয়ে নিরাপদ হলো হজের মধ্যে আলাদা থাকা কারণ একসাথে থাকলে বিপদ হয়ে যেতে পারে এবং এই গত হজেও আমার কাছে এরকম একটা মাসালা আসছে যে এখনো পরস্তাবাফ হয় নাই পরস্তাবাফের আগেই বিপদ হয়ে গেছে এখন এই মাসালা কি হবে কি করবে এটা নিয়ে অনেক আলমের কাছে গেছে কোনো সমাধান পায় না পরে আসতে তাহলে বোঝা যায় বিপদের সম্ভাবনা আছে এই জন্য একসাথে না থেকে আলাদা থাকাটাই ভালো আচ্ছা এরপরে আপনি ওমরা করতে যাবেন তাহলে ওমরার ওখানে কাজ হবে কয়টা দুইটা প্রথম কাজ তাওয়াফ দ্বিতীয় কাজ সাই প্রথম যে কাজটা তাওয়াফ তাওয়াফ শুরু করতে জানে না আমাদের দেশের অধিকাংশ লোক তাওয়াফের ক্ষেত্রে অনেক ভুল করে তাওয়াফটা শুরু হবে কোন জায়গা থেকে হাজরে আসোয়াদের কোনা থেকে সবুজ বাতি আছে এখানে আপনি সব জায়গায় স্পষ্ট দেখবেন যে ওই কোন বরাবর সবুজ লাইট আছে লাইট দেখলে বোঝা যাবে যে এটাই কোন বরাবর আচ্ছা তাওয়াপ শুরু করার নিয়ম হলো হাজরা আসোয়াদের চুম্বন দেওয়া প্রথম কিন্তু হাজরা আসোয়াদের চুম্বন দেওয়া সম্ভব না কারণ এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে হাজরা হাজরতে চুম্বন দেওয়া যাবে আচ্ছা চুম্বন দেওয়া না গেলে দ্বিতীয় বিকল্প যে হাত দিয়ে স্পর্শ করা অথবা লাঠি দিয়ে স্পর্শ করা এটাও সম্ভব না হাত দিয়ে লাঠি দিয়ে যদি স্পর্শ হয় ওই হাতের মধ্যে চুম্বন হবে লাঠির মধ্যে চুম্বন হবে তৃতীয় বিকল্প দুইটাই সম্ভব না তৃতীয় হলো ডান হাত তুলবেন শুধু আমাদের দেশের লোকেরা দুই হাত তুলে বসে থাকে কিন্তু হাত তুলতে হবে কোনটা ডান হাত হাজরা সোয়াদের দিকে তুলবেন তোলে ইশারা করে বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবার প্রথমবার বিসমিল্লাহি আল্লাহ আকবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার বাকি ছয়বার শুধু আল্লাহ আকবার হাজরা সোয়াদ বরাবর আসে প্রতিবার বিসমিল্লা বলা দরকার না প্রথমবার বিসমিল্লাহ আল্লাহ আকবার আচ্ছা এখানে হাতে চুমা খাওয়া লাগবে না চুমা খাওয়াটা বেদাত কিন্তু আমাদের দেশের অধিকাংশ ভাই ভাই বোন দেখা যায় এরকম করে দুই হাত তুলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর একবার দুইবার পাঁচবার বলতেই আছে এটা বেদাত সুন্নত হলো একবার শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবর এটা হাতে চুমা খাওয়া যাবে না শুধু ইশারা করবেন হাজরা সোয়াদের দিকে বাস ইশারা করে এবার তাওয়াপ শুরু হয়ে যাবে তাওয়াপের শুরুতে একটা দোয়া আছে সব বইতে লেখা আছে পারলে এটা মুখস্থ করে নেবেন আল্লাহ ইমান আনবিক ওয়া তসদিক আম্বি কিতাবিক ওয়া ওয়াফা আনবি আহাদিক ওয়া ইত্তেবা আম্বি সুন্নাত নাবিকা মোহাম্মদিন সাল্লাহ আলহি ওসাল্লাম এটা বলে তাওয়াব শুরু করবেন এরপরে আর কোনো নির্দিষ্ট দোয়া নেই অনেক বইতে আছে প্রথম ছক এই দোয়া দ্বিতীয় ছক এই দোয়া এগুলো সব বেদাতি দোয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাই কেরাম কোনো দোয়া নির্দিষ্ট করে দেন নাই কোরআন হাদিসে যে দোয়া আছে সেগুলো আমরা পড়বো অন্যান্য দোয়া যেগুলো আমরা পারি সেগুলো পড়তে থাকবো কোরআনে কারিম তো করা যাবে তবে জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে একজনের নেতৃত্বে দোয়া পড়া এটা বেদাত কারণ অন্যদের মনোযোগ নষ্ট হয় অন্যদের জিকিরে ব্যাঘাত হয় একটা জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহর ঘরের সামনে এবাদত যেমন ফজিলত গুনার কাজ করলে গুণাটাও এরকম বেশি গুণা অন্য জায়গার গুণা আর বায়তুল্লাহ সামনের গুণা বেশ কম আছে অনেক ভাই বোন দেখা যায় হাজরা সোহ চুম্বন দেওয়ার জন্য অনেক ভাইকে বোনকে কষ্ট দিয়ে হাজরা সোহ চুম্বন দিতে যায় অথচ মানুষকে আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়া হারাম কবিরা গুণা বায়তুল্লাহর সামনে কবিরা গুণা করতেছে আর একটা সুন্নত আমল করতেছে গিয়ে তাও সুন্নত আমলটা করা জরুরি না ওইটা হাত দিয়ে ইশারা করলেই আপনি চুম্বনের স্বভাব পাইবেন সুহান কারণ আমি তো চুম্বন করতে চাইতেছি কিন্তু পারতেছি না এজন্য হাত দিয়ে ইশারা করতেছি আল্লাহ পাক আমাকে ওই চুম্বনের স্বভাব ইশারার দ্বারা দিয়ে দিবেন সুহান তাহলে আল্লাহর বান্দা বান্দিদেরকে এইভাবে কষ্ট দিয়ে ধাক্কায় ঠেলি ফেলে দিয়ে ওই হাজরা চুম্বন করতে হবে এটা হারাম কবিরা গুণা আর বায়তুল্লাহর সামনে একটা কবিরা গুণা এটা অনেক বড় কেউ কেউ কোনো কোনো ওলামাই কেরাম বলছেন বায়তুল্লাহর সামনে একটা কবিরা গুণা এক লক্ষ কবিরা গুণা সমান হয়ে যায় যেমন এক রাকাত সলাত এক লক্ষ রাকাত সলাতের সমান হয়ে যায় আচ্ছা এরপরে শুরু হবে তাওয়াফ বাইতুল্লার আরেকটা কোণ আছে হাজরা সবাদার আগে রুকনে ইয়ামানি রুকনে ইয়ামানি শুধু স্পর্শ করতে হবে এটা চুম্বন দেওয়া যাবে না অনেক ভাই বোনকে দেখবেন এটা ধরে ধরে চুম্বন দিতেছে আর ধরে ধরে হাতে চুমা দিতেছে এগুলো সব বেদাত শুধু ডান হাত দিয়ে স্পর্শ করবেন যদি সম্ভব হয় সম্ভব না হইলে কিছু করা লাগবে না এরপরে ওই হাজরা আসওয়াদ থেকে এই রোপনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ এই জায়গাটুকুর মধ্যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এইটা এখানে ফিক্সড এটা নির্ধারিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন বাকি তিন জায়গার তিন পাশে কোনো নির্ধারিত দোয়া নেই এই জায়গাটায় শুধু নির্ধারিত দোয়া আছে বাস এক চক্কর হয়েছে আবার ডাইন হাত তুলবেন আল্লাহ আকবর হাজরা সোয়াদের দিকে ইশারা করে আল্লাহ আকবর আবার আসলেন আবার আসলেন এভাবে কয়বার সাতবার সাতবার হয়েছে বাস আলহামদুলিল্লাহ তাওয়াফ হয়ে গেছে অনেক বাইকে দেখবেন আল্লাহর ঘর ধরে ধরে দাঁড়া এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি আল্লাহর ঘরের শুধু তিনটা জায়গায় স্পর্শ করা যাবে এর বাইরে অন্য জায়গায় ধরা বেয়াদবি আব্বা আম্মাকে আমরা মহব্বত করি তাই বলে কি আব্বা আম্মার শরীরে যে কোনো জায়গায় হাত দেওয়া যায় নাকি আল্লাহকে মহব্বত করে আল্লাহর ঘরকে মহব্বত করে তাই বলে আল্লাহর ঘরে যেখান থেকে মনে হয় এখান থেকে ধরি রাখা দেখবেন কিছু মানুষ আছে সারাদিন ধরি দাঁড়ায় রয়েছে তারপরে কিছু মানুষ আছে পাঞ্জাবি টুপি গামছা এহরামের কাপড় আল্লাহর ঘরের সাথে ঘষাঘষি করতেছে এগুলো বরকতের জন্য বাংলাদেশে নিয়ে আসবো এহরামের কাপড়ের জমজমের পানি দিয়ে ধুয়ে আল্লাহর ঘরের সাথে ঘষাঘষি করি বাংলাদেশে নিয়ে আসা আনেকা বাবা এগুলো দিয়ে আমার মারা গেলে দাফন দাফন করি এগুলো সব বেদাত এবং কুসংস্কার এবং হারাম এগুলোর মধ্যে কোনো বরকত নাই বরকত হলো আমার আমলের মধ্যে আচ্ছা এরপরে আমার তাওয়াব শেষ এরপরে কাজ হলো দুই রেখা চলা আদায় করতে হবে তাওয়াফের সাথে সম্পৃক্ত এখন দুই রেখা সলাত আদায় করার জন্য অনেক ভাই কি করে মাকাম ইব্রাহিমের সামনে যায় পড়া শুরু করে দেয় এখন আমি নামাজ পড়তে গিয়ে আল্লাহর বান্দাদের তাওয়াফে বিঘ্নতা সৃষ্টি করতেছি বাধা সৃষ্টি করতেছি এটা গুনার কাজ তাওয়াবকারীদেরকে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না তাদের খেদমত করতে হবে তাদের সেবা করতে হবে আপনি পাইলে তাদেরকে একটু পানি দেন পাইলে একটু খেজুর দেন পাইলে একটা টিস্যু দেন পাইলে কিছু খেদমত করেন উল্টা নামাজ পড়তে যায় আপনি মানুষের ব্যাঘাত করতেছেন কারণ এই নামাজটা হাজরা আসওয়াদের সামনে এই মাকাম ইব্রাহিমের সামনে পড়তে হবে এটা জরুরি বিষয় না এটা মসজিদে হারামের যে কোনো জায়গায় কাত নামাজ পড়লেই হয়ে যাবে উত্তম হলো যে হাজরা বরাবর তার অর্থ হাজরা সামনে না হাজরা বরাবর ওই পাশে পড়া এটা হলো উত্তম আমি যদি সম্ভব হয় ওই পাশে পড়বো সম্ভব না হলে যে কোনো জায়গায় পড়ে নিব বাস দুই রেখাত পড়ে নিলাম আর লম্বা সুরা দিয়ে না এটা নবিসাম এটাকে সংক্ষিপ্ত সুরা প্রথম রাখাতে সুরাল কাপেরুন দ্বিতীয় রাখাতে সুরাল খ্লাস এবং রুকুর মধ্যে সাজদার মধ্যেও লম্বা তাজবি নবিসাম এখানে পড়েন নাই অনেকে শুরু করছে যে দেখবেন যে আশ্বাস নাই দুই রেখাত পড়তে আপনার ২০ মিনিট লাগাইতেছে আবার সালাম ফিরে আবার লম্বা মোনাজাত এখানে কোনো লম্বা মোনাজাত নেই সালাম ফিরে শেষ আপনার তাবাব শেষ শেষ করে এবার কি করবেন এবার কাজ হলো আমার সাফা মারোয়ার সাই সাইর উদ্দেশ্যে আমি বায়তুল্লাহ থেকে যাব কোন দিকে সাফা পাহাড়ের দিকে মানে ওখানে রাস্তায় করা আছে দেখবেন যে আপনি অটোমেটিক ওই দিকে চলে যাবেন রাস্তায় করা আছে সাফা পাহাড়ের দিকে এই সাফা পাহাড়ে যাওয়ার আগে জমজমের পানি পান করা সুন্নত জমজমের পানি পান করে নেবেন জমজমের পানি পান করে একটু পানি মাথায় দিয়ে নেবেন আর জমজমের পানি এই সময়টায় যত বেশি পান করা যায় কারণ এটা বরকতের পানি নবী সাল্লাম বলছেন ইন্নাহা আকা এটা বরকতময় পানি পানি খেয়ে এহরামের আপনি সাফা পাহাড়ের দিকে গেলেন সাফা পাহাড়ের দিকে উঠার সময় কোরআন একাডেমির ওই আয়াতটা তালাবাদ করবো আমরা ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাহ এই আয়াত তালাবাদ করতে করতে সফা পাহাড়ের দিকে উঠবো পাহাড়ের উপরে উঠার পরে দুইটা দোয়া আছে দেখবেন সব বইতে লেখা আছে প্রথমটা হইল লাহুল মুলক ওয়ালাহুল হাম কাদির এটা একটা একটা হলো লা ইলাহা আনজাজা ওয়া নাসারা আবদা এই দুইটা দোয়া আছে আমাদের তাওয়াফের ক্ষেত্রে আর দুটা জিনিস বাকি আছে দুটা জিনিস বলা হয় নাই একটা হলো রমল আর একটা হলো ইত্তেবাহ তাওয়াফের সময় প্রথম তাওয়াফের ক্ষেত্রে এই দুইটা জিনিস লাগে একটার নাম রমল আর একটার নাম এত্তেবাহ এত্তেবাটা হলো আপনার ডান কাঠটা খোলা রাখতে হবে ওই উপরের কাপড়টাকে এই বাম কাদের উপরে রাখতে হবে ডান কাঠটা খোলা থাকবে এটাকে বলা হয় এত্তেবাহ এটা সাত ছক পরে এভাবে খোলা থাকবে আর রমল যেটা রমল হলো প্রথম তিন ছক করে একটু দ্রুত গতিতে দৌড়ানোর ভঙ্গিতে যাওয়া যদি সম্ভব হয় শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য নাই পুরুষেরা একটু প্রথম তিন করে দ্রুত গতিতে একটু দৌড়ানোর ভঙ্গিতে যাওয়ার চেষ্টা করবেন এটার নাম হলো রমল এটা হলো শুধু প্রথমবার বায়তুল্লাহ তাওয়াফের সময় পরবর্তী আর কোনো তাওয়াফে এটা রমলও হবে না ইত্তেবা হবে না আচ্ছা সাবা মারোয়ার তাওয়াব শুরু আমরা পাহাড়ের উপরে উঠলাম উঠার পরে আপনি তিনবার বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর বায়তুল্লার দিকে তাকিয়ে আপনার ওই তিনটা দুইটা দোয়া যে দুটা দোয়া একটু আগে আমরা বললাম এটা পড়বেন বায়তুল্লার দিকে দোয়া করবেন আবার পড়বেন আবার দোয়া করবেন আবার পড়বেন আবার দোয়া করবেন মানে তিনবার এই দোয়াগুলো পড়বেন তিনবার বায়তুল্লার দিকে দোয়া করবেন নিজে নিজে আপনার ইচ্ছা মতো দোয়া করবেন যে দোয়া মনে চায় সেই দোয়াই আচ্ছা এরপরে আমার সাই শুরু হবে সাফা পাহাড় থেকে শুরু হবে মারোয়া গেলে একবার মারোয়া থেকে সাফা আসলে আরেকবার এইভাবে শুরু হবে সাফায় শেষ হবে মারোয়া সপ্তমবার কেউ কেউ এখানে বলবশত চোদ্দ বার করে বসে থাকে মনে করে যে তাওয়াব যেমন হাজরা সোয়াদে শুরু হয় আবার হাজরা সোয়াদে আসলে একবার হয় তো সাইও মনে হয় সাফা পাহাড়ে শুরু হয় আবার সাফা পাহাড়ে আসলে একবার হয় তো চোদ্দবার করে বসে থাকে এখানে খেয়াল রাখতে হবে যে সাইটা হলো সফা পাহাড়ে শুরু হবে মারোয়া শেষ হবে আবার মারোয়া শুরু হবে সফায় শেষ হবে এইভাবে সাতবার আচ্ছা এখানে সফা পাহাড় থেকে যখন আমরা মারোয়ার দিকে যাব তখন মাথার উপর দিয়ে সবুজ লাইট দেওয়া আছে একটা অংশের মধ্যে এই অংশটা পুরুষেরা দৌড়ায় যাবেন মহিলারা স্বাভাবিকভাবে যাবেন আর যাওয়ার সময় এই অংশটা অতিক্রম করার সময় একটা দোয়া আছে এই দোয়াটা শিখে নেবেন রাব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আন্তাল আজুল আকরাম ছোট্ট একটা দোয়া আছে এই দোয়াটা পড়তে পড়তে দৌড়ায় যেতে হবে এই দোয়াটা সুন্নত আচ্ছা এইভাবে মারোয়ার উপরে উঠলেন মারোয়ার উপরে উঠেও ওই যে দুইটা দোয়া সাফা পাহাড়ের উপরে তিনবার পড়ছেন তিনবার দোয়া করছেন একইভাবে মারোয়ার উপরেও করবেন এই দোয়াটা হবে শুধু প্রথমবার পরবর্তী পাঁচবার আর হবে না প্রথমবার সাফা পাহাড়ে উঠছেন তখন দোয়া প্রথমবার মারোয়া পাহাড়ের উপরে উঠছেন তখন দোয়া বাকি আর পাঁচবার যে উঠবেন এই পাঁচবার আর লাগবে না এইভাবে মোট সাতবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এটা সাই মানে প্রদক্ষিণ করা যাওয়া আসা এভাবে সাতবার করার দ্বারা আমার সাই শেষ সাফা মারোয়া সাই আচ্ছা এরপরে আমার উমরার আর একটা কাজ বাকি আছে সেটা হলো কি হলক হলক অথবা কসর মানে মাথা মুন্ডন করা অথবা সমান করে ছোট করা একটু কেটে দেওয়া না সমান করে ছোট করা এটা নাম হলো কসর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যারা মাথা হলক করেন তাদের জন্য তিনবার দোয়া করছেন আর যারা কসর করে তাদের জন্য একবার দোয়া করছেন জন্য উত্তম হল হলক করা মাথা মুন্ডন করা তবে যারা এমন সময় হজে গেছেন মাঝখানে আর একদিন দুই দিন পাঁচ দিন বাদ মাঝখানে গ্যাপ আছে তাদের জন্য উত্তম হলো কসর করা প্রথমবার কসর করা দ্বিতীয়বার হলক করা কারণ প্রথমবারে আপনি মাথা মুন্ডন করে ফেলছেন তিন চার দিন পরে হজ তা এরপরে কি করবেন এজন্য প্রথমবার কসর করে ছোট করলেন দ্বিতীয়বার মুন্ডন করলেন কিন্তু যাদের মাঝখানে গ্যাপ থাকবে বেশি ২০ দিন পঁচিশ দিন ৩০ দিন তাদের জন্য প্রথমবারও হলক দ্বিতীয়বারও হলক কারণ বিশ পঁচিশ দিনে আবার মুন্ডন করার মতো চলগা যাবে আচ্ছা এর মাধ্যমে আমাদের একটা পাঠ শেষ হজ্জাতামাত্তর এখন মাঝখান দিয়ে যে অংশটুকু থাকবো এই অংশটুকুর মধ্যে আমরা কি কি আমল করব। এই সময়ের মধ্যে প্রথম কর্তব্য হলো আমরা জীবনে একবার বায়তুল্লার কাছে গিয়েছি আল্লাহাক তৌফিক দিয়েছেন পাঁচ ওয়াক্ত সলা যাতে মসজিদে হারামে তাকবিরে উলার সাথে আদায় করতে পারি অনেক হতবাগা ভাই বোনেরা আছেন বাংলাদেশ থেকে হজে যান জামাতে নামাজ পড়ে না মসজিদে হারামের জামাতে নামাজ পড়ে না হোটেলে শুয়ে থাকে হোটেলে একা একা নামাজ পড়ে এরকমও আছে অনেক এই জন্য এই সময়ের মধ্যে আমরা যে কয়দিন মক্কাতে থাকব বা যে কদিন মদিনাতে থাকব মসজিদে হারামে মসজিদে নবীতে দুইটা বরকতময় মসজিদ মসজিদে নবীতে এক রাকাত সলাত আদায় করলে এক হাজার গুণ মসজিদে হারামে এক রাকাতে এক লক্ষ গুণ তাহলে দুইটাই বরকতময় মসজিদ এই বরকতটা আমি যদি এক মাস মসজিদে হারামে সলাত আদায় করি আমার হায়াত এক লক্ষ মাস বেড়ে যাবে সুহান তাহলে এই মহা সুযোগ আমি হারাবো না প্রত্যেক ওয়াক্ত পাঁচ ওয়াক্ত যাতে বা জামাত তাকবির উলার সাথে মসজিদে হারামে আদায় করতে পারি এটা চেষ্টা করতে হবে আর মা বোনদেরকে খেয়াল রাখতে হবে যে মা বোনেরা এক্ষেত্রে সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে বেশি তারা পুরুষদের জায়গায় গিয়ে বসে থাকে নামাজ পড়ার জন্য তারা মনে করে বায়তুল্লাহ মনে হয় নারী পুরুষ একসাথে তাওয়াফও একসাথে মনে হয় নামাজও একসাথে তাওয়াফ একসাথে করা আল্লাপাক বৈধতা দিয়েছেন কিন্তু নামাজ একসাথে বৈধতা দেওয়া হয় না এখানে নামাজের সময় নারীরা আলাদা হয়ে যাবে নারীদের আলাদা নামাজের জায়গা আছে কিন্তু মহিলারা দেখা যায় পুরুষদের সাথে আসে বসে থাকে যদি তার সাথে কোনো মাহারাম এরকম প্রতিদিন আসা যাওয়া করতে পারে না অথবা তিনি মহিলাদের জায়গায় পৌঁছতে পারেন না তাহলে তার জন্য তার গড়ে উত্তম তিনি তার হোটেলে আদায় করবেন ওখানে গিয়ে উনি পুরুষদের সাথে এক কাতারে একসাথে দাঁড়ায় চলা তাদায় করবেন এটা নারীদের জন্য জায়জ না এটা অনেক মা বোন খেয়াল করে না মনে করে বেশি ফজিলতের জন্য ওখানে গিয়ে পুরুষদের সাথে আদায় করে আরেকটা জিনিস মা বোনেরা খেয়াল করে না সেটা হলো তাওয়া শুরু করবে কোন সময় যেমন একটা ফরজ নামাজের ওয়াক্ত আছে ধরেন আর দশ মিনিট পনেরো মিনিট ওই মহিলা যায় ওই সময় তাওয়াব শুরু করছে তা একটু পরে আজান হবে তার তাওয়াব শেষ হয় নাই এখন এই মহিলা কি করছে পুরুষের সাথে নামাজে দাঁড়ায় গেছে মহিলা তো মনে করছে বিশাল ফজিলত পাইছে অথচ তার নামাজে হয় নাই তো তিনি এমন সময় তাওয়াব শুরু করবেন যাতে তাওয়াব শেষ করে তিনি মহিলাদের জায়গায় চলে আসতে পারেন এজন্য কমপক্ষে এক ঘন্টা আগে উনি তাওয়াব করতে যাবেন অথবা সলাত হয়ে গেলে তারপরে যাবেন কিন্তু ওই যে এমন সময় যাওয়া যাবে না যে যাতে আমার মাঝখান দিয়ে নামাজের সময় হয়ে গেছে আমার তাও অফসাস হয়নি অনেক মহিলারা এই ক্ষেত্রে ভুল করে আচ্ছা এরপরে পাঁচ অক্ট সলাদ জামাতে আদায় করব। আর বেশি বেশি তাওয়াপ করব। একটু আগে আমরা বলছি খালি ওমরার জন্য না দৌড়াই হ্যাঁ তারপরে ওই যে মায়ের জন্য বাপের জন্য মুখের জন্য বদলি ওমরা বদলি ওমরা করতে হলে কিছু জিনিস খেয়াল রাখতে হবে বদলি হজ কার জন্য যার উপরে হজ পরত যাইতে পারতেছে না অসুস্থ তার পরিবর্তে আমি যে বদলি ওমরা করব। এখন আমার স্ত্রী বাড়িতে আছে সে সুস্থ মানুষ তার জন্য ওখানে বদলি ওমরার কোনো সিস্টেম নাই তার জন্য কিসের বদলি ওমরা হে তো অক্ষম না হে তো অসুস্থ না হে যাইতে পারতেছে না এমন না যদি সে ওমরা করার মতো সামর্থ্য থাকে সে যাই করবে আর সামর্থ্য না থাকলে তো তার ওমরাই দরকার নেই এই জন্য ওখানে বসে বসে এরকম বদলে ওমরা আবার অনেক ওমরা ব্যবসায়ী আছে ওমরা ব্যবসায়ী কি রকম হজের গাইড হিসাবে গেছে সবাই বলে যে ভাই জীবনে একবার হজে এসছেন আপনার মার জন্য করেন বাপের জন্য করেন ভাইয়ের জন্য করেন তা আপনি এতগুলো করবেন কেমনে আমাকে টাকা দেন আমি করে দিই প্রতিদিন দশজন বিশ জনের টাকা নিয়ে একবার ওমরা করি আসে এইভাবে সে ওমরার ব্যবসা করে এজন্য এই জাতীয় প্রতারণায় পা না দিয়ে আপনি প্রতিদিন তাওয়াপ করবেন খালি দৈনিক যদি পাঁচবার পারেন পাঁচবারে তাওয়াপ করবেন মানে মক্কা মোকার যতদিন থাকবেন শুধু তাওয়াফ বেশি বেশি তাওয়াফ কারণ এটা পৃথিবীর একমাত্র মসজিদ যেখানে তাওয়াফ আছে পৃথিবীর আর কোনো মসজিদে তাওয়াফ নাই এই জন্য এই সুযোগটা কাজে লাগাইতে হবে যতবার পারি যত বেশি পারি তাওয়াফ করবো তবে তাওয়াফ আবার কারো পক্ষ থেকে করা যায় না তাওয়াফকে আবার বলবেন না যে এটা আমার বাপের জন্য এটা মায়ের জন্য এবার একটা বোনের জন্য এবার একটা ছেলের জন্য কারণ একটা সূত্র মনে রাখবেন শারীরিক এবাদত একজনেরটা আরেকজনের করা যায় না আর্থিক এবাদত একজনেরটা আরেকজনে করা যায় এটা একটা সূত্র মনে রাখবেন যেমন নামাজ নামাজকে শারীরিক আবাদত না আর্থিক আবাদত এখন আপনি যদি বাড়িতে একজনে বলছে যে শোনো আজকে আমার শরীর খারাপ অসুস্থ তুমি তো মসজিদে যাইতেছ এসার নামাজ ডাবল পড়িও তোমারটাও পড়ে দিও আমারটাও পড়ে দিও পড়া যাবে কেন যাবে না এটা শারীরিক আবাদত এটা আর্থিক আবাদত কিন্তু আর্থিক আবাদত তার আরেকজনে করা যায় যেমন স্ত্রীর উপরে জাকাত ফরজ স্ত্রীর টাকা নাই স্বামী যদি বলে না আমি দিয়ে দেব আদায় হয়ে যাবে এটা আর্থিক আবাদত আরেকটি জিনিস হলো ফরজ ওয়াজিবের বদলি হয় সুন্নত মুস্তাহাবের বদলি হয় না এই সূত্র মনে রাখবেন বদলি হবে কিসের ফরজ ওয়াজিব যেমন হজ ফরজ হয়েছে আপনি যাইতে পারতেছেন না তার বদলি হজ করা যাবে তারপরে পাথর মারা মারার মধ্যে এটা ওয়াজিব এন কেউ অসুস্থ বা কোনো মহিলা যাইতে পারতেছে না তাহলে তার বদলি আপনি পাথর মেরে দিতে পারবেন কিন্তু সুন্নতের বদলি হয় না তাহলে তাওয়াফ করা আপনি যে তাওয়াফ করবেন এই তাওয়াফ ফরজও না ওয়াজিব না সন্ন্যত তাহলে এই তাওয়াফে বদলি হবে না হ্যাঁ, এই জন্য এই তাওয়াফ অমুকের জন্য তমুকের জন্য এরকম করা যাবে না এজন্য তবে বেশি বেশি তাওয়াব করবেন আরেকটা সূত্র মনে রাখবেন আমি আপনি যত আমল করব আমার মা বাবা অটোমেটিক তাদের অ্যাকাউন্টে আমার আমলের স্বভাব যোগ হয়ে যাবে আপনি মা বাবার জন্য আলাদা করে কিছু করা লাগবে না এই হজের মধ্যে যত তাওয়াপ করবেন যত আমল করবেন যত আবাদত বন্দী করবেন এইটা সেম পরিপূর্ণ স্বভাব আব্বা আমার আমলেও যোগ হয়ে যাবে এমনি চলে যাবে সন্তান যত আমল করে সব আমলের স্বভাব মা বাবার আমলের সাথে যোগ হয়ে যায় সুভার এই জন্য এই সময়ের ভিতরে আমরা বেশি বেশি তাওয়াপ করব আর খেয়াল রাখব যে আল্লাহর বান্দা কষ্ট দেওয়া যাবে না সেখানে বাইতুল্লাহ গিয়ে অনেকে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখে না কষ্ট দেওয়া যাবে না দাটি করা যাবে না তারপরে প্রথমে বলা হয়েছে সবর <clears throat> এখানে ধৈর্যের মহাপরীক্ষা সবর থাকতে হবে আর জিয়ারায় গেলে বাংলাদেশের অধিকাংশ মানুষ সেরেক করে বসে থাকে মানে বিভিন্ন ঐতিহাসিক জায়গা দর্শন করতে গেলে দেখতে গেলে এগুলাকে দেখতে হবে ইতিহাস হিসাবে যে এগুলো ইতিহাস এগুলা কোনো বরকতময় স্থান না যেমন জাবালা নূরে যাবেন জাবালে সৌরে যাবেন তাইফে গেলেন বিভিন্ন জায়গায় গেলেন এগুলো ইতিহাস মানে ঐতিহাসিক ঘটনা ঘটছে কিন্তু তার অর্থ ওই নয় যে জাবালে নূর থেকে কিছু বালু নিয়ে আসবেন কিছু পাথর নিয়ে আসবেন বাংলাদেশে আনি তাবিজ ব্যবহার করবেন এটা দিয়ে ঘরে রাখবেন অনেক ভাই বোনেরা এই কাজগুলা করে ওখানে যাইও সেরেক করে ওখানে যাইও এসব কাজকর্ম করে এই জন্য এসব জায়গাগুলো ঐতিহাসিক স্থান হিসাবে আমরা পরিদর্শন করব কিন্তু এগুলাকে বরকতময় মনে করা বা বরকতের জন্য কিছু নিয়ে আসা বা ওখানে যায় পাকিস্তানিরা দেখবেন নাম লেখে দিয়ে আসে পাথরের উপরে সব নাম আর নাম তারপরে তাইফে যায় বড়ই গাছের কাটার মধ্যে নাম লেখা কয় এটা বুড়ির বুড়ির বাড়ির বড়ই গাছ বুড়ি নাকি নবিসর সালামকে মসজিদে যাওয়ার সময় কাটা দিত তো বুড়ি তাইফে গেছে কেন নবী সাল্লাহ সাল্লাম তো তাইফে ছিলেন না তো কাটা তাইফে দিবে কেন কাটাটা দিছে মক্কায় নবী সাল্লা সাল্লাম মসজিদে যাইতেন তো মক্কায় বড়ি কাটা দিছে মক্কাতে তাইফে নবী সাল্লাম এইভাবে থাকেনও নাই তাইফে দাওয়াত দিতে গেছেন তারা তো মেরে বেড়ে করে দিছে সেখানে বুড়ির বাড়ি আসলো কোথা থেকে কাটা আসলো কোথা থেকে এরকম অসংখ্য মিথ্যা ঘটনা মিথ্যা কথা দেখবেন যে প্রচার মানে প্রচার প্রসার আছে এগুলো ইতিহাস হিসাবে আমরা দেখব এখানে গিয়ে কোনো সেরেক বেদাত এগুলোর সাথে সংমিশ্রণ হওয়া যাবে না আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে সেরেক মুক্ত বেদাত মুক্ত ইমান আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন আল্লাহ সুমান তালা আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন যেই হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী প্রত্যেকটা আমল হজের নবী সাল্লা ইসলাম যেভাবে করেছেন সাহাবাই কেরাম যেভাবে করেছেন সেরকম সুন্নত অনুযায়ী করার আল্লাপাক তৌফিক দান করুন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সুস্থভাবে সুন্দরভাবে অজ্জাবায়তুল্লাহর কঠিন কঠিন কাজগুলো আল্লাহাক সহজভাবে করার তৌফিক দান করুন আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে হজ্জাবায়তুল্লাহর জন্য যে প্রয়োজনীয় এলেম দরকার সেই এলেম আল্লাহাক আমাদেরকে দান করুন সেই তাকওয়া আল্লাহাক আমাদেরকে দান করুন সে এখলাস আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন ইয়ারাব্বাল আলমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت